করা ঠিক এই উজুটা কিভাবে করব এটার বর্ণনা আমরা ইতিমধ্যে আপনাদেরকে হাদিসের আলোকে আমরা দিয়েছি এই উজু করলে উজু তো আপনার সারা জীবন থেকে যাবে না বা এই উজু আপনার দীর্ঘক্ষণ থেকে যাবে এমনটা না বরং এই উজুটা নষ্ট হয়ে যাওয়ার ভঙ্গ হয়ে যাওয়ার কিছু কারণও সুনির্দিষ্ট কোরআন হাদিসের আলোকে আমাদের জন্য মহানব্বুল্লা আলমিন বর্ণাও করে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম যে উজুভঙ্গের কারণ কেউ যদি তার বিবেক লোপ পেয়ে যায় এটা একটা বড় কারণ সেটা ঘুমের গভীর ঘুমের কারণে হোক নেশাগ্রস্ত হয়ে হোক বা অ্যাক্সিডেন্ট হয়ে হোক যে ভাবে একজন মানুষের যদি বিবেক লোপ পেয়ে যায় কি হচ্ছে তার আশেপাশে কিছুই জানে না তাহলে উজুটা নষ্ট হয়ে যাবে তবে হালকা ঘুম বসে বসে যদি কেউ চলে যায় অল্পক্ষণের জন্যে বা তার তন্দ্রা আসে বা মাথাটা একটু নিচু নুয়ে আসে তাতে কিন্তু উজু ভাঙবে না একথাও আমরা হারিসের দ্বারা জানতে পেরেছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবা ইকরাম এশার নামাজ আদা করতে গিয়ে আল্লাহর নবী আলিসালাম দেরি করলে তারা বসে বসে তাদের মাথাগুলি নিচের দিকে নুয়ে যেত ঘুমের কারণে তারপরও কিন্তু আল্লাহর নবী আলিসালাম তাদেরকে উজু করার নির্দেশ দেন নাই বরং ওইভাবেই তাদেরকে নিয়ে সালাত আদা করেছেন এভাবে বলেছিলাম উজুভঙ্গের কারণের মধ্যে সেটা হলো নারী পুরুষ যেই হোক না কেন সামনের এবং পিছনের অর্থাৎ পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস বের হওয়া সে যেটাই হোক সেটা হাওয়া হোক বা পেশাব হোক পায়খানা হোক এই দুই রাস্তা দিয়ে যদি বের হয় তাহলে বুঝতে হবে উজু নষ্ট হয়ে গেছে তৃতীয় কারণ যেটা কালকে আলোচনা করেছি সেটা হলো যে কোনো পর্দা ছাড়া কোনো আর ছাড়া কেউ যদি নারী হোক বা পুরুষ হোক তার লজ্জায় স্থান স্পর্শ করে তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে না যাবে না এ বিষয়টা নিয়ে দুই ধরনের মত এসেছে কিন্তু সঠিক মত আমরা যেটা হাদিসের আলোকে পাই সেটা হলো উজু ভঙ্গ বা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে গতকালকে আমরা একটা হাদিস বর্ণনা করেছিলাম যারা বলেন যে উজু ভঙ্গ হবে না তাদের পক্ষে হাদিসটি দলিল আর সে হাদিসটি ছিল তলাকবুন আলী রাজিয়াল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন যে একজন মানুষ রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি যদি আমার লজ্জাস্থান স্পর্শ করি অথবা কোনো মানুষ যদি তার লজ্জাস্থান স্পর্শ করে সালাতের মধ্যে আলাইহি উদু তার কি উজু করতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম বললেন লা উজু করতে হবে না এটা তোমার শরীরের একটা অঙ্গ যদি আমি হাত স্পর্শ করি উজু ভঙ্গ না হয় নাক ধরি উজু ভঙ্গ না হয় কান স্পর্শ করি উজু ভঙ্গ না হয় আমি পা স্পর্শ করি উজু ভঙ্গ না হয় তো ঠিক এই ধরনের লজ্জাস্থান একটা শরীরের অঙ্গ স্পর্শ করলে উজু ভঙ্গ হবে না এই হাদিসটি পাঁচজনই অর্থাৎ ইমা আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা আহমদুল হাম্বাল তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন এই হাদিসটিকে ইবনে হাব্বান সহি বলেছেন এবং ইবনুল মাদেরি বলেন যে এই এর পরের যে হাদিসটি হাদিস বসুর যে হাদিসের দ্বারা উজু ভঙ্গ হয়ে যাবে প্রমাণিত হয় ওর চাইতে হাদিসটি বেশি উত্তম তাহলে এই হাদিসটি যারা বলছেন উজু ভঙ্গ হবে না তাদের দলিল ইমাম হাজার আসকার রহমতুল্লাহ আলাই এরপরে যে হাদিসটি বুসরা বিনতে সফওয়ান থেকে তিনি বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مس ذكر فليتوضا اخرجه الخمسه وصحه الترمذي وابن حبان وقال البخاري هو اصح شيء في هذا الباب বুসরা বিনতে সফওয়ান একজন নারী এই হাদিসটি বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন যে তার লজ্জায় স্থান স্পর্শ করবে সেজন্য উজু করে এই হাদিসটিও কিন্তু পাঁচজনে বর্ণনা করেছে মাহমাদ আবুদ নাসাই তিরমিজি ইবনে মাজা তিরমিজি ইবনে হাব্বান হাদিসটিকে সহি বলেছেন আর ইমাম বুখারী বলছেন আলী আব্দুল মাদিনী ওইখানে বলছেন যিনি ইমাম বুখারীর শিক্ষক যে ওই তলাক বিন আলীর যেখানে উজু ভঙ্গ হবে না ওইটা সহি হাদিস বেশি এই অধ্যায়ে ভঙ্গ হবে না হবে না ব্যাপারে আর ইমাম বোখারি যিনি সবচেয়ে বড় পন্ডিত ছিলেন হাদিসের বিষয় তিনি বলছেন যে এই উজুভঙ্গের অধ্যায়ের বা ভঙ্গ হবে না হবে না স্পর্শ করলে লজ্জা স্থান এখানে সবচেয়ে সই হাদিস এই বুসরা বিনতে সফওয়ানের হাদিস তাহলে আল্লাহর নবী আলিসালামের হাদিস কি দুই ধরনের প্রতিদ্বন্দ্বী না আমাদের এখানে বুঝতে হবে প্রথমত এই জন্য মহাদিসিন কেরাম যারা হাদিসের পণ্ডিত তারা অধিকাংশ মহাদিসিনদের মত হলো যে বুসরা বিনতে সফওয়ানের হাদিসটা হলো পরবর্তী হাদিস পরবর্তী নির্দেশ আর তলাক বিন আলীর নির্দেশটা আগের অর্থাৎ আগের হুকুমটা বিধানটা রহিত হয়ে গেছে যাকে আরবিতে বলে মানসুখ হয়ে যাওয়া কারণ তলাক বিন আলী ইসলাম গ্রহণ করেছেন হিজরতের প্রথম দিকে যখন আল্লাহ নবী আলিসাল্লাম মুসিদ নবী বানাচ্ছিলেন তখন তিনি ইসলাম গ্রহণ করে তারপরে ইয়ামামাতে তিনি ফিরে গিয়েছিলেন আর বুসরাবিনতে সাফওয়ান উনি হাদিস বর্ণনা করছেন অনেক পরের তাহলে বোঝা যাচ্ছে তালাক বিন আলীর হাদিস আগে কারণ ইসলামের বিধান কিন্তু পরিবর্তন হয়েছে যেমন পরবর্তীতে আসবে যে আগে যদি কেউ স্বামী স্ত্রী মিলন করত আর বীর্যপাত না হতো গোসল ফরজ হতো না কিন্তু এটা ইসলামের প্রারম্ভে প্রথমে হুকুম ছিল কিন্তু পরবর্তীতে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে যে না যদিও বীর্যপাত না ঘটে স্বামী স্ত্রীর মিলন হলেই তার প্রতি গোসল ফরজ এইভাবে মদ হারামের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে পর্যায়ক্রমে ইসলামের নিয়মগুলি কি হয়েছে নির্ধারিত হয়েছে তেজন্যে প্রথম পর্যায়ে এই ছিল যে স্পর্শ করলেও উজু নষ্ট হবে না কিন্তু শেষ যেটা বিধান সেটা হলো যে স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে দুই নম্বর উত্তর দিয়েছেন যে এখানে আবু হরে রাজি আল্লাহ তালা আনহু কিন্তু হাদিস বর্ণনা করেছেন উজু ভঙ্গ হয়ে যাবে সে মর্মে আর আবু রাজ্লাহ আনহু তিনি সপ্তম হিজিতে ইসলাম গ্রহণ করেছেন আর তলক বিন আলী করেছেন হিজরতের প্রথম দিকে তাহলে ওটাও প্রমাণ করে যে এই হাদিসটা মুসরা বিনতে সফর হাদিস পরে এমনকি আঠারো জন সাহাবি থেকে প্রমাণিত তাদের মত ছিল যে লজ্জায় স্থান কোন পর্দা ছাড়া সরাসরি স্পর্শ করলে উজু ভঙ্গ হয়ে যাবে আমরা বলবো যে এক্ষেত্রে হাদিসের সহির ভিত্তিতে বিশুদ্ধার ভিত্তিতে উজু ভঙ্গের কারণ এটাই শক্তিশালী যদি আমরা ধরি নি যে ভঙ্গই হয়ে থাকে তাহলে আমি এটাকে ভঙ্গ মনে করলাম না তাহলে তো আমার নামাজগুলি কি হবে কারণ আমি উজু করিলে তার সমস্যা থাকলো না আমি উজু যদি করে নি স্পর্শ করার পরে কেউ তাহলে তো আর সমস্যা থাকলো না কিন্তু যদি উজু না করি আর সত্যি যদি ভঙ্গের কারণটাই মূল হয় আসল হয় তাহলে তো একটা ভেজাল থেকেই গেল তাহলে এটাকে বলি এহতিয়াত মানে সাবধানতা অবলম্বন করার কারণেও তো উজু করে নেওয়াটাই কি উত্তম হবে কি বলেন কমপক্ষে যারা বলছেন ভঙ্গ হবে না তাদেরকে বলবো যে কমপক্ষে উজু করে নেওয়াটা উত্তম এর মধ্যে কোনো সন্দেহ থাকে না ছোট্ট একটি ব্রেকের পরে আবারও ফিরে আসতেছি দর্শক শ্রোতা আপনাদের কাছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করি ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুমিন হওয়ার হক আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমাদের বিষয় চলতেছিল দার্সে হাদিস রসুল্লাহ সাল্লামের অমীয় বাণী আমরা শুনতেছি শোনাচ্ছি এটা একটা ইবাদত আমরা যতক্ষণ এই দার্সে এই অনুষ্ঠানে আমরা সময় দিব এটা কিন্তু আমাদের আমল নামাই নেকির খাতায় লিখে দেওয়া হবে সুফান আল্লাহ এ একটা সুন্দর ব্যবস্থা পৃষ্ঠী বাংলা আমাদের করে দিয়েছেন এর জন্য তাদেরকেও আমরা জানাই আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ আশা করি বন্ধুগণ আপনারা আমাদের সঙ্গে আছুন সঙ্গে থাকুন আমরা ইতিপূর্বে আমাদেরকে সুস্পষ্ট হয়ে গেছে যে কোনো পর্দা ছাড়া কোনো আর ছাড়া যদি কামবাসনার সঙ্গে কেউ লজ্জাস্থান স্পর্শ করে নিজের বা অন্যের তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে বা কমপক্ষে সতর্কতার জন্য উজু করে নেওয়াটাই কি হবে সঠিক হবে এটা আমরা মাসালা সুন্দরভাবে জানতে পারলাম আর এটা সচরাচর মানুষের জীবনে হয়ে থাকে আল্লাহ নবী আলিসালামের আরো একটি হাদিস আমরা সামনে এবার আমরা বেড়ে যাই ইমাম হাজার আসকান রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান জাবির ইবনে সামোরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান سأل النبي صلى الله عليه وسلم أنا أتوضأ من لحوم الغنم قال إن شئت قال أنا أتوضأ من لحوم الإبل قال نعم أخرجه مسلم চার নম্বর উজু ভঙ্গের কারণ আমরা বলেছিলাম সৈহাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো কি উটের গোস্ত যদি খায় তাহলে উজু নষ্ট হয়ে যাবে উটের গোস্ত খেলে উজু নষ্ট হবে অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন কেন নষ্ট হবে এর এর উত্তর হলো আল্লাহর নবী আলহাতাম বলেছেন উজু করতে হবে কোনটাতে উজু নষ্ট হয় আর কোনটাতে হয় না আপনার আর আমার ইচ্ছা করে তো কিছু বলতে পারবো না যেরকম এমনও দেখি আমরা যে রক্ত বের হলে নাক দিয়ে বা বমি হলে উজু নষ্টের একটা কারণ কিন্তু যেহেতু হারিস দ্বারা সাব্যস্ত না সেটাকে আমরা কারণ বলে নির্ধারণ করার আমাদের ক্ষমতা নেই কারণ আসলের বিশুদ্ধ হারিস নয় এখানে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে জাবির উবন সামর রাজিয়াল বলেন আন্না রাজুলান দেখেন খেয়াল করেন হাদিসটা একজন মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন গানাম গানাম তো আপনারা চিনেন বুঝেন আর বিদেশে থাকেন গানাম মানে ছাগল ভেড়া দম্বা এগুলিকে সবগুলিকে গানাম বলা হয় এই গোস্ত খেয়ে কি আমরা উজু করব উজু করতে হবে কালা ইনসে আল্লাহ নবী বললেন যদি তোমার মনে চাই করবে অর্থাৎ ঐচ্ছিক উজু ভঙ্গের তাহলে কারণ না কারণ যদি উজু ভঙ্গের কারণ হতো তাহলে বলতেন অবশ্যই উজু করতে হবে এরপর ওই লোকটি আবারও জিজ্ঞেস করলেন মানে মানে হ্যাঁ, অন্য বর্ণে আছে নাম তাওয়াজ মিন লোহ মিল ইবিল উটের গোস্ত খেয়ে উজু করো তাহলে আল্লাহ নির্দেশ করলেন তো যেখানে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহাম ছাগলের গোস্ত ভেড়া দুম্বার গোস্ত আর উটের গোস্তের মধ্যে একটা পার্থক্য করে দিলেন এবং সুস্পষ্ট মুসলিম শরীফের সহি হাদিস সেখানে তো আমাদের আর কোনো মতামত চলার কথা না এই জন্যে আল্লাহর নবী আলিসালাম ভাগ করে দিলেন এটাই বড় হিকমত তারপরও কেউ কেউ হিকমত বর্ণনা করেছেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন এলামুল মহাক্কিন একটা অত্যন্ত তার সুপরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাবের মধ্যে উনি বলেন যে উটের মধ্যে বা উটের গোষ্ঠের মধ্যে হারারা গরম রয়েছে আর এই জন্যে কোনো মানুষ যদি ঠান্ডাকালে খুব ঠান্ডা লাগে তো উটের কলিজি পাক করে খেয়ে নেবেন দেখবেন যার ঠান্ডা টান্ডা লাগবে না মানে এর মধ্যে একটা গরম আছে কিন্তু কোনো সন্দেহ নেই তো ইমামুল কাইম বলেন যে উটের মধ্যে জিনের গরম স্বভাব রয়েছে তাহলে ওটা খেলে মানুষের মধ্যে কি আছে গরম আছে শয়তানি প্রভাব পড়ে যায় আর এই শয়তানি প্রভাব মিটাবের জন্যেই আল্লাহ নবী আলিসালাম হয়তো আমাদেরকে কি করেছেন উজু করার নির্দেশ দিয়েছেন এরকম একটা কথা উনি বলেছেন একটা হিকমতের কথা বলেছেন মোট কথা ওই আগের মতোই যদি ধরে নিই আমরা যে যদি বলি যে না উজু নষ্ট হয় না গরুর গোস্ত খাইলে উঠ নষ্ট হবে না ভেড়া দুম্বা খাইলে হবে না এটা খেলে হবে না ওটা খেতে হবে না ওটার খেলে কেন হবে তো কেন হবে এটা তো মোহাম্মদ সাল্লাম নিজেই বলেছেন সাহাবি তো জিজ্ঞেস করেন এই কেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি আমাদের কেন বলে প্রশ্ন করার কোন অধিকার আছে দুই নম্বরে যদি ধরেই নি যে না ভঙ্গের কারণ না তাহলে সতর্কতার জন্যও তো আমাদের করা উচিত নাহলে যদি আসলে এই ভঙ্গের কারণ হয়ে যায় যারা বলছি ভঙ্গের কারণ না তাহলে আমার নামাজটা কি হবে এক্ষেত্রে আমরা বলবো সাবধানতার জন্য তো কমপক্ষে আমাদের উজু করে নেওয়াটাই কি হবে ভালো হবে কমপক্ষে যারা বলছেন যে না ভঙ্গের কারণ তাদেরকে কথা বলবো আর যারা বলতেছেন যে ভঙ্গের কারণ তারা তো মেনে নিচ্ছে তাদের সঙ্গে তার কোনো হাদিসের সঙ্গে কোনো সমস্যা থাকছে না অনেক সময় দেখা যায় আমরা হয়তো বইটই পড়ি কেন কারণ বা হাদিস আছে কিনা কারণ যখন আমরা জানবো যে দলিল ভিত্তিক এই মশালাগুলি তখন কিন্তু আমরা রাসুল সাল্লাম আমাদেরকে বলেছেন এটা আমাদের মজা লাগবে আমাদের আমল করতেও ভালো লাগবে আমরা জানবো এটা একটা এবাদাত রাসুল সাল্লাম হাদিস আমরা মানতেছি তাকে আমরা ফলো করতেছি এরপরে তাহলে বোঝা গেল যে উটের গোস্ত খেলেও একটা অজু ভঙ্গের কারণ বলে হাদিসে উল্লেখ হয়েছে এবং বিষয়টা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি আবার আমরা একটু সামনে গিয়ে যাই ইমাবিন হাজার আসকার রহমতুল্লাহ আলাই বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من غسل ميتا فليغتسل ومن حمله فليتوضا اخرج احمد والنسائي والترمذي وحسنه وقال احمد لا يصح شيء في هذا الباب আবু হরে রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে মাইয়েতকে গোসল দিবে মানুষ মরে গেলে তার গোসল করা কাফন দাফন করা ফরজে কিফায়া ঠিক না কিছু মানুষকে অবশ্যই করতে হবে না হলে সবাই পাপ হবে ফরজে কিফায়া বলা হয় যেই কাজটা কিছু মানুষ সম্পাদন করলে বাকিরা গুণামুক্ত হয়ে যাবে আর কেউ যদি না করে সবাই সমানভাবে গুনায় গুণাগার হবে তাহলে গোসল দেওয়া ফর্জে কি পায় এবং গোসলের অধ্যায় পরে আসবে কে কিভাবে গোসল দিব জানাজার অধ্যায় আমরা আলোচনা আসবে হাদিসে কে দিবে কেমনে দিবে কি দিবে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মাইয়েতকে গোসল দিবে সেজন্য গোসল করে আর যে বহন করে নিয়ে যাবে সেজন্য উজু করে যে বহন করে নিয়ে যাবে সেজন্য কি করে উজু করে এই হাদিস দ্বারা তাহলে বুঝে যাচ্ছে যে গোসল দিলে গোসল করতে হবে আর ঘাড়ে করে নিয়ে গেলে উজু করতে হবে কিন্তু অন্য হাদিসে এসেছে তোমাদের কেউ মাইয়েতকে মৃত্যু ব্যক্তিকে গোসল দিলে তার গোসল করা দরকার নেই জরুরি না এর মানে বোঝা গেল যে গোসল কেউ দিলে বা বহন করলে গোসল করে নেওয়া উত্তম মোস্তাহাব ভালো কেউ বহন করে নিয়ে গেলে উজু করে নেওয়াটা ভালো গোসল করতে হবে করতে হবে এমনটা নয় কারণ এই হাদিসের এ ব্যাপারে মাহমুদ হাম্মাল বলেন এই অধ্যায় মানে গোসল করতে হবে উজু করতে হবে এই ব্যাপারে কোন হাদিস সুপ্রমাণিত হয় নাই বরং হাদিস গোসল করতে হবে না তাহলে আমরা বলতে পারি দুইটা অর্থ একটা হলো যে প্রথমে হয়তো আল্লাহ নবী গোসলের কথা কেউ কেউ এটা কথা বলেছেন প্রথম যুগে হয়তো গোসল এবং উজুর কথা বলেছিলেন পরবর্তীতে কি করেছে রহিত করে দেওয়া হয়েছে আবার কেউ বলছেন যে না জরুরি না ওয়াজিব ফরজ না বরং মুস্তাহাব উত্তম গোসল করে নিলে ভালো উজু করে নিলে ভালো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে গোসল করতে বলেছেন উজু করতে বলেছেন এটা কি উজু ভঙ্গের কোনো কারণ এই যে উজু ভঙ্গের কারণে হাদিসটা নিয়ে এসেছেন বলবো না উজু ভঙ্গের কারণ নয় তবে কেউ যে উজু করে নেয় গোসল করে নেয় সেটা উত্তম নিঃসন্দেহের মধ্যে কোনো সন্দেহ নেই আমরা এ পর্যন্ত উজু ভঙ্গের চারটা কারণের দলিল কিন্তু পেয়ে গেছি গত পর্বে আমরা সামনের এবং পিছনের পেশাব ও পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে উজুভঙ্গের কারণ বিবেক যদি সেটা মদ পান করে হোক নেশা করে হোক বেহুশ হয়ে হোক বা ঘুমের ঘরে হোক গভীর ঘরে এটা রুজুভঙ্গের একটা কারণ ঠিক এইভাবে লজ্জাস্থান কোন পর্দা ছাড়া স্পর্শ করলে উজুভঙ্গের কারণ এইভাবে উটের গোস্ত খেলেও উজুভঙ্গের কারণ এর দলিল সহ আমরা জানতে পারলাম ওয়ান আবদুল্লাহ আবি বাকরিন রাহেমাহুল্লাহ আন্না ফিল কিতাবিল্লাযী كتبه رسول الله صلى الله عليه وسلم لعمر بن حزم ألا يمس القرآن إلا طاهر راه مالك مرسلا وصله النسائي وابن حبان وهو معلول পৃষ্টিভি বাংলার পক্ষ থেকে সম্মানিত সুধী দর্শক আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে পৃষ্টি বাংলার নিয়মিত ধারাবাহিক দর্শে হাদিস যে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন এবং কোরআন সুন্নার আলোকে আমাদের যে পৃষ্টি বাংলার ধারাবাহিক আলোচনা শুনবেন জানবেন এটাই আমাদের আশা প্রত্যাশা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিসের আলোকে আমরা যে জীবন গড়ব আমাদের বিভিন্ন বিধান মাসলা মাসাইল আহকাম আমরা জানব এটা তো আমাদের দিনই দায়িত্ব কর্তব্য এটা আমাদের জন্য ফরজা আইন যে কথা আমরা এটি পূর্বে আপনাদেরকে জানিয়ে এসেছি আসুন উজু ভঙ্গের পর্বে বা উজু কি করলে নষ্ট হয় এ পর্বে একটি হাদিস বর্ণনা করেছেন ইবনে হাজার আসকার রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আবদুল্লাহ ইবিন আবি বাকর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যেই কিতাবটি বা যেই সহিফাটি আল্লাহ নবী আলিসালাম আমরুবন হাজমের জন্যে লিখে দিয়েছিলেন তার মধ্যে একটা কথা ছিল আল্লাহ কোরআন তহের কোরআন কোন অপবিত্র অবস্থা থাকা ব্যক্তি স্পর্শ করবে না বরং যে পবিত্র সে ব্যক্তি এই কোরআন স্পর্শ করবে এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআন পাঠক কোরআন যখন তেলাওয়াত করতে চাইবেন তখন কোরআন মুখস্থ পড়ার জন্য উজু অবস্থায় পড়া উত্তম কিন্তু উজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে এ হাদিসটি ইমাম মালিক মুরসাল হিসাবে বর্ণনা করেছেন মুরসাল বলা হয় যে তাবেই অর্থাৎ সাহাবির ছাত্র যিনি সাহাবির থেকে হাদিস শুনেছেন তিনি সাহাবির নামকে বিলুপ্ত করে দিয়ে সরাসরি বলেন যে আল্লাহর নই বলেছেন বা করেছেন বা দেখেছি ইত্যাদি তো যদি সাহাবিকে বাদ দিয়ে কোনো তাবেই সরাসরি রাসুলের কোনো কথা বা কাজ বাণী বা তাকরির সমর্থন বর্ণনা করেন এটাকে মুরসাল হাদিস বলা হয় আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত তবে মনে রাখতে হবে এই হাদিসটি ইমাম নাসাই এবং ইমাম ইবনে হেব্বান মারফু অর্থাৎ রাসুল সাল্লামের এবং তাবির মধ্যখানে সাহাবিকে সহ বর্ণনা করেছেন ইমাম হাজার রহমতুল্লাহ বলেন যে হাদিসটা মাল রথের মধ্যে কিছু ইল্লাদ বা দোস্ত্রুটি রয়েছে আসলে ইমাম হাজার আসকর রহমতুল্লাহ আলাই তিনি মনে করেছে যে হাদিসটি বর্ণনা করেছেন সোলাইমান বিন দাউদ আলিয়ামানি সোলাইমান বিন দাউদ আলিয়ামানি যদি ধরে নেওয়া যায় সবার নিকটে সে কিন্তু একজন দুর্বল বর্ণাকারী মাত্র পরিত্যাজ্য ব্যক্তি যার হাদিস গ্রহণযোগ্য নয় কিন্তু অরিজিনালি এই বিন দাউদ ইয়ামানি কিন্তু এই হাদিস বর্ণনা করেন নাই বরং বিন দাউদ আল খাউলানি এই হাদিসটি বর্ণনা করেছেন আর সোলাইমান বিন দাউদ আল খাউলানি উনি কিন্তু বিশ্বস্ত বর্ণাকারী যা ইমাম মহাদিস গুণ তার প্রশংসা করেছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমাদের